অপরের সহযোগিতা করবে তারা সৎ কাজে আদেশ করবে এবং অসৎ কাজে বাধা দিবে আর কি করবে নামাজ প্রতিষ্ঠিত করবে জাকাত প্রদান করবে আর আল্লাহ তাদি ও রাসুলকে মেনে চলবে তাদের প্রতি আল্লাহ তালা অবশ্যই করুণা করবেন তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময় তাহলে এখানে মমিনদের বৈশিষ্ট্যের মধ্যে এই বিষয়টি মমিনদের বৈশিষ্ট্যগুলির মধ্যে এই বিষয়টি রয়েছে যে মমিনগণ বা প্রকৃত মুসলিমগণ সৎ কাজের আদেশ দিবে আর অসৎ কাজের প্রতিরোধ করবে তো কোনো সমাজে যদি সৎ কাজের আদেশ না দেওয়া হয় আর অসৎ কাজের প্রতিরোধ না করা হয় তাহলে সেই সমাজটি অধপতনে যাবে এবং ধ্বংসের দিকে চলে যাবে তাই একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি আমি নোমান ইবনে বশির عن النعمان بن بشير رضي الله عنهما أن النبي صلى الله عليه وسلم قال مثل القائم على حدود الله والواقع فيها كمثل قوم استهموا على سفينة فأصاب بعضهم أعلاها وبعضهم أسفلها فكان الذين في أسفلها إذا استقوا من الماء مروا على من فوقهم فقالوا لو أنا خرقنا في نصيبنا خرقا ولم نؤذي من فوقنا فإن يتركوهم وما أرادوا هلكوا جميعا ওয়াইন আখাদু আলা এইদিহিম না যাও নাজাও জামিআ রাওয়াহুল ইমাম আল বুখারী ফি সহিহ সম্মানিত মুসলিম সমাজ সম্মানিত দর্শক মণ্ডলী সম্মানিত শ্রোতা মণ্ডলী এই হাদিসটির ভাবার্থ হচ্ছে এই যে নোমান বশির রদিয়াল্লাহ আনহুমা হতে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি প্রকৃত ইসলামের ওপরে এবং ইসলামের শিক্ষার ওপরে অটল থাকবে আর যে ব্যক্তি প্রকৃত ইসলামের এবং প্রকৃত ইসলামের বিধিবিধানের বিরোধিতা করবে বা সীমা লঙ্ঘন করবে তাদের উদাহরণ হচ্ছে এই যে একদল লোকে তাদের উদাহরণ হচ্ছে এই যে কতকগুলি লোক জাহাজে পানি জাহাজে যাত্রা করার ইচ্ছা করেছে তো নৌকাটি ছিল পানি জাহাজটি ছিল দুই তলার নিচে একতলা ওপরে একতলা তো কতকগুলি লোক স্থান পেল নিচে কতকগুলি লোক স্থান পেল উপরে যারা নিচে স্থান পেল তাদেরকে উপরে গিয়ে পানি নিয়ে আসতে হতো আর উপরের লোকের কষ্ট হতো তো একজন বলছে যে আমরা যদি আমাদের অংশে নিচে জাহাজকে ছিদ্র করে সমুদ্রের পানি নিয়ে নিই তাহলে ভালো হবে ওপরের লোককে আর কষ্ট দেওয়া হবে না তো রাসুল্লাহ সাল্লাহাম বললেন যে সেই ব্যক্তিকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে সেও ধ্বংস হবে আর জাহাজের যত যাত্রী আছে সবাই ধ্বংস হয়ে যাবে আর তাকে যদি বাধা দেওয়া হয় তাহলে সেও বাঁচবে জাহাজে যত যাত্রী আছে তারা সবাই বেঁচে যাবে তো আমাদের সমাজটা হচ্ছে অনুরূপ সেই দোতলা জাহাজের মতো সমাজে যখন অপকর্ম হবে অপকর্ম দেখা দিবে সমাজে যখন কুকর্ম দেখা দিবে তখন আমরা আমাদের সাধ্য মোতাবেক নম্রতার সহিত ভদ্রতার সহিত বাধা দিব আর যদি আমরা বাধা না দিই তাহলে আমরাও গুণাগার হয়ে যাব তো হাদিসটির ভাবার্থ আবার আপনারাকে শুনিয়ে দিই যে নমান নোমান অবন বাসির থেকে বর্ণিত তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে সীমা রক্ষণাবেক্ষণকারী আর সীমা লঙ্ঘনকারীদের উদাহরণ এমন একদল লোকের মতো যারা লটারির মাধ্যমে একটি পানি জাহাজের উপরের তলায় পানি জাহাজের উপরের তলায় থাকার স্থান নির্ধারণ করেছে যারা নিচ তলায় ছিল তাদের পানির প্রয়োজন হলে উপর তলায় লোকদের মধ্যে দিয়ে যাতায়াত করতে হতো তখন তারা বলল আমরা যদি আমাদের নিচতলায় একটি ছিদ্র করে নেই তাহলে ভালো হয় উপরের তলার লোককে আর কষ্ট দেওয়ার প্রয়োজন হবে না এরপর উপরতলার লোকেরা যদি নিচের তলার লোকদেরকে বাধা না দেই তাহলে তারা সবাই ধ্বংস হয়ে যাবে তারা যে ছিদ্র করতে চাইল তো ছিদ্র করতে যদি আমরা সুযোগ দিই তাহলে সবাই ধ্বংস হয়ে যাবে তো ছিদ্র করার সুযোগ প্রদান করতে হবে না বরং বাধা দিতে হবে তাহলে লোকদেরকে বাধা না দিয়ে তাদেরকে এই কাজ করতে দেওয়া হলে তারা সকলেই ধ্বংস হবে আর যদি তাদেরকে বাধা দেওয়া হয় তাদের হাত ধরে নেওয়া হয় তাহলে তারা সকলেই বেঁচে যাবে এই হাদিসটি সহি বোখারির মধ্যে দেখতে পারেন হাদিস নম্বর দু হাজার চারশো দু হাজার চারশো তিরানব্বই এই হাদিসটিতে আমাদেরকে সতর্ক করে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাহাম যে দেখো তোমরা সৎ কাজের আদেশ দিবে অসৎ কাজের প্রতিরোধ করবে নইলে তোমাদের পরিণাম অত্যন্ত কষ্টদায়ক হবে আর সমাজ ধ্বংসের দিকে যাবে তো আমরা আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তালা যেন আমাদেরকে সৎ কাজ করার তৌফিক দান করেন আর সৎ কাজের আদেশ প্রদান করার তৌফিক দান করেন অসৎ কাজের প্রতিরোধ করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু